উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি সাহিব ইবনু উক্তিন নামও রদিল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলেন আপনি মক্কায় অবস্থানের ব্যাপারে কি শুনেছেন তিনি বললেন আমি আলা ইবনুল হাজরামি রদিল্লাহ তাল্লাহ্ন এর কাছে শুনেছি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুহাজিরদের জন্য তাওয়াফে সদর আদায় করার পর তিন দিন মক্কায় থাকার অনুমতি আছে